لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আজকের এই খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ মহাব্বতের দুরুদ এবং সালাম পেশ করছি প্যার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন আমরা আজকের জমায় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইমানের অন্যতম রোকন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাবে বিশ্বাস করা এটা ইসলামের হুকুম যে আল্লাহ তালা যুগে যুগে মানুষের হেদায়তের জন্য নবীদেরকে প্রেরণ করেছেন এবং নবীরা আল্লাহর কিতাবের দিকে মানুষদেরকে ডেকেছেন তাই মানুষের হেদায়তের জন্য আল্লাহ যুগে যুগে কিতাব নাজিল করেছেন তাই আমরা মানব জাতির হেদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিরের ধারা এটাকে বিশ্বাস করি যে মানুষের হেদায়তের জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন এবং মানুষের জীবনের কামিয়াবি এবং সফলতা এটা আল্লাহর কিতাবের অনুসরণের মাঝে মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ যুগে যুগে কিতাব নাজিল করেছেন আমরা এটাকে বিশ্বাস করি করি না এবং সমস্ত যুগের মানুষদের কল্যাণ এবং সফলতা এটা আল্লাহর কিতাবের অনুসরণের মাঝে তো আমরাও আল্লাহর কিতাব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোরআন এই কোরআনের প্রতি আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের অনুসরণের জন্য এ কোরআনকে নাজিল করেছেন এবং এ কোরআনের অনুসরণের মাঝেই আমাদের সফলতা মুক্তি এবং কামিয়া আমাদের আজকের আলোচনার মূল বিষয় যে কোরআনের পূর্বে যে সমস্ত আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে অসংখ্য আসমানি কিতাব নাজিল হয়েছে বিভিন্ন নবীদের কাছে আল্লাহ তালা কিতাবকে নাজিল করেছেন সমস্ত কিতাবের নাম আমাদের জানা নেই সমস্ত কিতাবের বিষয়বস্তু সম্পর্কেও আমাদের জানা নেই আল্লাহ যুগে যুগে অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন সমস্ত নবীদের নাম তাও আমাদের জানা নেই এই পূর্ববর্তী আসমানি যে সমস্ত কিতাবগুলো নাজিল হয়েছে এর মাঝে প্রসিদ্ধতম তিনটি কিতাব আমাদের মাঝে প্রসিদ্ধ তৌরাত জবুর এবং ইঞ্জিন আমরা আজকে জানবো যে এই সমস্ত কিতাবগুলোর ব্যাপারে আমরা আসলে কি ধারণা কি আকিদা পোষণ করি তার মাঝে কয়েকটা কথা আমাদেরকে ধারাবাহিকভাবে বুঝতে হবে তো এই পূর্ণ আলোচনাটাই আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব প্রথম যে বিষয়টা এটা হলো আমাদের বিশ্বাস এবং আমাদের ইমান যে আল্লাহ যুগে যুগে নবী রসুলদের কিতাব দিয়েছেন এবং নবীদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছেন নিঃসন্দেহে এই কিতাবগুলো আল্লাহর বাণী এবং মানুষের জন্য হেদায়েত তৎকালীন সমাজের জন্য এই কিতাবগুলোর মাঝেই ছিল মানুষের কল্যাণ এবং মানুষের সফলতা এবং নবীদের প্রতি আল্লাহ তালা যুগে যুগে যে সমস্ত কিতাবগুলো নাজিল করেছেন এই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 কিতাব আমাদের প্রতি নাজিল করেছেন এ কিতাবের প্রতি ইমান এনেছি আল্লাহ আমাদের প্রতি যে কিতাবকে নাজিল করেছেন আমরা এই কিতাবের প্রতি ইমান এনেছি যে এই কিতাব কার কিতাব আল্লাহর কিতাব অমা উনজিলা ইলা ইব্রাহিমা وإسماعيل وإسحاق ويعقوب والأسباط আর তোমরা স্বীকৃতি দাও ঘোষণা দাও আমরা ইমান এনেছি যে কিতাব নাজিল করা হয়েছিল ইব্রাহিমের উপর ইসমাইলের উপর ইসহাক এবং ইয়াকুবের উপর এবং তার বংশধরদের উপর তাহলে এই আয়াত বলতেছে যে আল্লাহ হজরত ইব্রাহিম আলী ইসলাম হজরত ইসমাইল হজরত ইসহাক হজরত ইয়াকুব তাদের প্রতিও কিতাব নাজিল করেছেন এবং আমাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা এটা বলো যে যুগে যুগে নবীদের প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়তের জন্য কিতাব নাজিল হয়েছে এবং মানুষের কাছে আল্লাহ তার বার্তা পৌঁছিয়ে দেওয়ার মাধ্যম বানিয়েছেন কিতাবকে নবীকে মানুষ আল্লাহর পয়গাম জানার মাধ্যম কি কিতাব আল্লাহ মানুষদেরকে যে সৃষ্টি করলেন আল্লাহ মানুষদের কাছে যে তার পয়গাম পৌঁছাবেন যুগে যুগে এই পয়গাম পৌঁছানোর মাধ্যম ছিল কিতাব এই কিতাব নবীন এবং নতুন কোনো বিষয় নয় এই কিতাব যে নাজিল হচ্ছে এটা নবীন নতুন কোনো বিষয় নয় বড় মানুষ সৃষ্টির পর থেকে আল্লাহ মানুষের কাছে তার বার্তা পৌঁছিয়ে দেওয়ার মাধ্যম বানিয়েছেন কিতাবকে যুগে যুগে কিতাব নাজিল হয়েছে অমা উতিয়া এবং যে কিতাব নাজিল করা হয়েছে মুসা এবং ঈসা আলী ইসালামের প্রতি অমা এবং আল্লাহ তার রবের পক্ষ থেকে নবীদের কাছে যে কিতাব নাজিল করা হয়েছে রবের পক্ষ থেকে নবীদের প্রতি কিতাব নাজিল করা হয়েছে যুগে যুগে আমরা এটাকে বিশ্বাস করি আমরা নবীদের মাঝে কোনো পার্থক্য করি না আমরা সমস্ত নবীদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমাদের ভক্তি এবং সবাই আল্লাহর নবী ছিলেন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে পয়গাম এসেছে তারা সম্মানিত ছিলেন মানুষের হেদায়তের এবং মানুষের জন্য তারা পথ প্রদর্শক ছিলেন ওয়ানাহনু মুসলিম মুসলিমুন আর আমরা আল্লাহর অনুগত আমরা কার অনুগত এই আয়াত তো এই কথা আমাদেরকে বলতেছে যে মানুষের হেদায়তের জন্য আল্লাহর যে কিতাব নাজিলের ধারা তোমরা একথার ঘোষণা দাও হ্যাঁ মানুষের কাছে আল্লাহর পয়গাম পৌঁছানোর মাধ্যম কিতাব এটা এই যুগেও আছে পূর্ব যুগেও ছিল এবং আল্লাহর ইচ্ছা এটা জানার মাধ্যম হলো কিতাব আল্লাহ আমাদের কাছে কি চান এটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এবং আমাদেরকে মানতে হবে আমাদেরকে চলতে হবে কিসের মাধ্যমে কিতাবের মাধ্যমে কিতাবের মাধ্যমে জানব কিতাবের মাধ্যমেই বুঝব কিতাব থেকেই আমরা মানব কিতাব অনুযায়ী আমরা চলব তাহলে কিতাবের মাধ্যমে আল্লাহর চাওয়া জানা যাবে আল্লাহ কি চান এটা বোঝা যাবে কিতাব অনুযায়ী চললে আল্লাহকে পাওয়া যাবে কিতাব অনুযায়ী চললেই আল্লাহকে মানা হবে কিতাব যদি পড়া না হয় আল্লাহ কি চান এটা বোঝার কোনো উপায় নাই জানার কোনো উপায় নাই কিতাব অনুযায়ী যদি চলা না হয় তাহলে আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলার আর কোনো মাধ্যম আর কোনো উপায় নাই কিতাব বের অনুসরণ করে চলা এটি আল্লাহর হুকুম মতো চলা এক নম্বর বিষয় দ্বিতীয় যে বিষয়টা পূর্ববর্তী নাজিল কৃত কিতাবগুলোর মাঝে প্রসিদ্ধ কিতাব কিতাব তো আরো অনেক কোরআনে করিমের মাঝেও আসছে সোহফি ইব্রাহিমা ও মৌসা বিভিন্ন আয়াতে বিভিন্ন নবীদের কাছে আল্লাহ যে সহিফা বা কিতাব নাজিল করেছেন এই আলোচনাটা এসেছে কিন্তু বিশেষভাবে কোরআনে করিমের মাঝে পূর্ববর্তী যে প্রসিদ্ধ তিনটি কিতাবের আলোচনা বেশি করা হয়েছে এর মাঝে একটি কিতাব হলো তৌরাত আরেকটি কিতাব হলো জবুর আর আরেকটি কিতাব হলো ইঞ্জিল আল্লাহ তালা তার পয়গম্বর হজরতে মুসা আলি সালামের প্রতি তৌরাতকে নাজিল করেছেন আমরা কোরআন থেকেই জানতে পারি যে আল্লাহ তালা হজরতে দাউদ আলিহি সালামের কাছে জবুরকে কিতাব হিসেবে নাজিল করেছেন এবং হজরত ইসা ইবনে মারিয়াম তার কাছে আল্লাহ তালা কিতাব হিসেবে নাজিল করেছেন ইঞ্জিলকে ইঞ্জিল শরীফকে দেখেন কোরআন করিমের মাঝে এই বিষয়ের আলোচনা আসছে ইন্না আঞ্জল তাওরাতা ফিহা ইন্না আনজালনা তাওরাতা আল্লাহ বলতেছেন আমি তৌরাতকে নাজিল করেছি তৌরাতকে আমি নাজিল করেছি ফিহা হুদাউয়া এই তৌরাতের মাঝে হেদায়েত এবং নূর আছে এই তৌরাতের মাঝে কি আছে হেদায়েত এবং নূর আছে ইয়াহকুমু বিহান নবী ইউনা আল্লাদিনা আসলাম আল্লাহ বলতেছেন নবী যারা আল্লাহর অনুগত ছিলেন তারা মানুষদেরকে বিচার মীমাংসা করেছেন এ কিতাবের মাধ্যমে ইয়াহকুমু বিহা আল্লাহ বলতেছেন আমি এই যে তৌরাতকে নাজিল করেছিলাম ইয়াহকুমু বিহা এই তৌরাতের মাধ্যমেই বিচার মীমাংসা করতেন তৌরাতের মাধ্যমেই ফয়সালা দিতেন মানুষদেরকে তাদের জীবনের চলার পথ নির্ণয় করে দিতেন কারা আন্নবীনা আল্লাদিন আসলামু আল্লাহ বলতেছেন নবী যারা আমার অনুগত তারা এই তৌরাতের মাধ্যমেই মানুষদেরকে পথ প্রদর্শন করতেন আহবার এরকম যারা দিনদার এবং আল্লাহওয়ালা বুজুর্গ তারাও মানুষদেরকে তৌরাতের দিকে ডাকতেন আল্লাহ কিতাব দিচ্ছেন নবীকে নবী মানুষদেরকে কিতাবের দাওয়াত দিতেন আর নবীর কাছ থেকে যারা এই কিতাবের শিক্ষা লাভ করতেন আলেম দরবেশ মাসায়েখ শায়েখ পীর তারাও মানুষদেরকে কিতাবের দিকে ডাকতেন আর আল্লাহ বলতেছেন আর আমার চূড়ান্ত হুকুম ছিল এই তৌরাত কিতাবের মাধ্যমে আমি নবীদেরকে এবং মানুষদেরকে কিতাব নাজিলের মাধ্যমে তাদের প্রতি আমার হুকুম ছিল যে তোমরা মানুষদেরকে ভয় পেও না আমাকে ভয় কর এটা ছিল কিতাবের হুকুম সমাজকে ভয় করো না রাষ্ট্রকে ভয় করো না ভয় করো কাকে আল্লাহকে ভয় করো এবং আল্লাহ যখন তৌরাত নাজিল করলেন আল্লাহ সুস্পষ্টভাবে এ কথাটা বলে দিলেন যে আমি তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে তৌরাত দিয়েছি সুতরাং মান যে ব্যক্তি লামিয়াহকুম বিমা আনজার আল্লাহ আল্লাহ যে কিতাবকে নাজিল করেছেন এ কিতাবকে বাদ দিয়ে যারা বিচার মীমাংসা করবে এই কিতাবকে বাদ দিয়ে যারা তাদের জীবনকে পরিচালনা করবে হুমুল কাফিরুন তারা কি কাফের কিতাব যারা মানবে তারা হলো মুমিন কিতাবের যারা অবাধ্যাচরণ করবে তারা কি কাফের ইমানের সম্পর্ক হলো কিতাবের সাথে কিতাবকে যে বিশ্বাস করে সে ইমানদার আর কিতাবকে যে বিশ্বাস করে না সে বেইমান এই তৌরাত আল্লাহর কিতাব ছিল তৌরাতের যুগে তৌরাত মানা তৌরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা তৌরাত অনুযায়ী জীবন পরিচালনা করা এটা ফরজ ছিল না শূন্য ছিল কি ছিল ফরজ তৌরাতের বিরুদ্ধে চরণ করা হারাম ছিল ব্যাপারটা ছিল এরকম তৌরাত যারা মানবে তারা মুমিন তৌরাত যারা মানবে না তারা কাফের এতটুকু সবার বুঝে আসে নাই এরপর দেখেন ওর আনে করিমের মাঝে জবুরের কথাও আসছে ও আতাইনা দাবু দা আল্লাহ বলতেছেন আমি জবুর আমি দাউদকে জবুর কিতাব দান করেছি ও আতাইনা আমি দান করেছি দাউদা কাকে দাউদকে জবুরা জবুর কিতাব দান করেছি ওর আনে করিমের মাঝে ইঞ্জিলের আলোচনা আসছে وقفينا على آثارهم بعيسى ابن مريم আল্লাহ বলতেছেন তাদের পরে ঈসা ইবনে মারিয়ামকে আমি নবী করে পাঠালাম তিনি তার পূর্ববর্তী তাওরাতের সমর্থক ছিলেন হজরত ইবনে মারিয়াম তিনি তৌরাত যে আল্লাহর কিতাব এ কথার সত্যতার কথা বললেন হ্যাঁ তৌরাত আল্লাহর কিতাব ইঞ্জিল আল্লাহ বলতেছেন আমি তাকে ইঞ্জিল কিতাব দিলাম কি দিলাম ইঞ্জিল কিতাব দিলাম এই ইঞ্জিলের মাঝে ছিল হেদায়েত এবং নূর এই ইঞ্জিলের মাঝে কি ছিল হেদায়ত এবং নূর ছিল তাই এ সমস্ত আয়াতগুলো এ সমস্ত আয়াতগুলোর সার কথা হলো এই তৌরাত জবুর ইঞ্জিল আল্লাহর কিতাব ছিল আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কিতাব এবং পূর্ব উম্মদের জন্য তৌরাত জবুর ইনজিল অনুযায়ী তাদের জীবন পরিচালনা করা আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল তৌরাত যুগে তৌরাত মানার সাথেই মুক্তির সম্পর্ক ছিল জবুর যখন নাজিল হলো এ জবুরের হুকুম মানার সাথে মুক্তির সম্পর্ক ছিল ইঞ্জিল যখন আল্লাহ কিতাব হিসেবে দিলেন ইনজিলকে মানাই ছিল হেদায়ত এর মাঝেই ছিল মুক্তি এবং কল্যাণ তারপর কি ঘটল এখন দ্বিতীয় বিষয়টা সবাই বোঝার চেষ্টা করে তাই আমরা বিশ্বাস করি এটা আমাদের ইমানের অংশ যে আল্লাহ যুগে যুগে মানুষের হেদায়াতের জন্য কিতাব নাজিল করেছেন এবং সর্বযুগের মানুষদের কল্যাণ এর সম্পর্ক ইমানের সম্পর্ক ছিল আল্লাহর কিতাবের আনুগত্য করার মাঝে আল্লাহর কিতাবকে মানার সাথে ছিল তাদের সফলতা এবং কামিয়াবির সম্পর্ক এরপর দ্বিতীয় যে বিষয়টা বুঝতে হবে কোরআন আমাদেরকে যে বিষয়টা বুঝিয়েছে যে পূর্ববর্তী উম্মতরা আল্লাহর কিতাবের সাথে কি আচরণ করবে এটা আমাদেরকে আমাদের সামনে আসতে হবে আল্লাহ যাদেরকে তৌরাত দিয়েছিলেন তৌরাত অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য তারা তৌরাতের সাথে কি আচরণ করবে আল্লাহ যাদেরকে জবুর দিয়েছিলেন যে জবুর অনুযায়ী তোমাদের জীবন চলবে জবুরের সাথে আল্লাহর কিতাব জবুরের সাথে তাদের আচরণ কি ছিল আল্লাহ যাদেরকে কিতাব দিলেন ইঞ্জিল যে আমার এই কিতাব অনুযায়ী তোমাদের জীবন পরিচালিত হবে তো আল্লাহর কিতাব ইঞ্জিলের সাথে তাদের আচরণ কি ছিল কোরআন বলতেছে এই তিনটি কিতাবকেই এই যে প্রসিদ্ধ তিনটি কিতাব এই বড় তিনটি কিতাব হুকুম ছিল এই কিতাব অনুযায়ী তোমাদের জীবন চলবে কিন্তু এই কিতাবের অনুসারীরা তাদের জীবন অনুযায়ী তাদের ইচ্ছা অনুযায়ী আল্লাহর কিতাবকে তারা পরিবর্তন করে তারা যেমন ভাবে চলতে চায় তেমন ভাবে কিতাবকে তারা রচনা করেছে কিতাবকে পাল্টিয়ে নিয়েছে আল্লাহর কিতাবকে পরিবর্তন করেছে তৌরাতের অনুসারীরা তৌরাতকে পরিবর্তন করেছে যে এটা আমাদের জন্য কঠিন এটাকে পরিবর্তন করে আমাদের জন্য এটা সহজ ওই সহজ বিধান এটাকে তারা সে জায়গায় লিপিবদ্ধ করেছে পরিবর্তন করেছে তৌরাতকে পরিবর্তন করেছে ইঞ্জিলকে পরিবর্তন করেছে জবুরকে পরিবর্তন করেছে আল্লাহ তাদের ইতিহাস আমাদেরকে শুনিয়েছেন আনে কারিমের সোরায় বাকারা আয়াত নাম্বার উনাশি সোরায় বাকারা আয়াত নাম্বার কত উনাশি শুনেন আল্লাহ বলতেছেন ফাওয়াইলুন للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله وويل الذين يكتبون الكتاب بأيديهم আল্লাহ বলতেছেন মহা বিপদ এবং মহা শাস্তি অপেক্ষা করতেছে ওই সমস্ত লোকদের জন্য যারা তাদের সহস্তে কিতাবকে লিপিবদ্ধ করেছে যারা তাদের নিজেদের হাতে কিতাবকে লিপিবদ্ধ করেছে তারপর তারা বলেছে হাদা মিনা এটা আল্লাহর কিতাব কিতাব লেখছে কে নিজেরা আর বলছে কার কথা কথা বানাইছে নিজেরা আর মানুষদের কাছে প্রচার করছে এটা আল্লাহর কথা এ কাজটা তারা কেন করছে আল্লাহ বলতেছেন এই কাজটা যে আমার কিতাবকে পরিবর্তন করে তারা নিজেদের ইচ্ছা মতো এটাকে বিকৃত করে এটাকে আমার নামে চালিয়ে দিয়েছে উদ্দেশ্য কি এর মাধ্যমে তারা দুনিয়াতে সুন্দর মতো থাকতে চায় দুনিয়ার তাদের জীবনের মানকে উন্নত করতে চায় তো নিজেদের জীবিকার প্রয়োজন নিজেদের মসনদকে টিকিয়ে রাখার জন্য নিজেদের পজিশনকে এটাকে রক্ষার্থে নিজেদের গুরামি নিজেদের জিত এটাকে অটুট রাখার স্বার্থে আল্লাহর কিতাবকে পরিবর্তন করে ক্ষমতাসীনরা প্রভাবশালীরা ধর্মীয় আপনার দরবেশ ফকিররা সেই যুগে তারা পরিবর্তন করেছে আল্লাহ কুরআনে করিমের মাঝে আলোচনা করেছেন যে এরা হলো দুই প্রকার মানুষ ওয়ামিন হুম উম্মিউনা এদের মাঝে এক প্রকার মানুষ এরা হলো মূর্খ লাই আলামুন আল কিতাবা এরা কিতাব পড়তেও পারে না কিতাব ধরতেও জানে না কিতাব বুঝেও না মানুষ দুই প্রকার এক প্রকারের মানুষ ছিল এরা কিতাব বুঝে কিতাব পড়ে ইহুদি সমাজের মাঝে মানুষ ছিল কয় প্রকার দুই প্রকার এক প্রকার মানুষ হইল কিতাব পড়ে কিতাব বুঝে আর আরেক প্রকার মানুষ উম্মি না মূর্খ মূর্খতা কাকে বলে লাই আলমুন আল কিতাব আল্লাহ বলতেছেন আমার কিতাব জানে না কিতাবের জ্ঞান নাই জ্ঞান আছে বাড়িঘর করার জ্ঞান আছে ব্যবসা বাণিজ্য করার জ্ঞান আছে কিন্তু কিতাব বুঝার এলেম নাই লাই আলমুন আল কিতাব ইল্লা আমানি হ্যাঁ তাদের আশা আছে তারা যাদেরকে কিতাব বুঝার জিম্মাদারি দিছে ধর্মীয় ধর্ম নিয়ে থাকার যে সমস্ত লোকদেরকে তারা কিতাব বুঝার দায়িত্ব দিয়েছে কিতাব পড়ার দায়িত্ব দিছে ওরা তাদেরকে আশা দেয় যে তোমরা জান্নাতে যাবা আমরা তোমাকে জান্নাতে নিয়ে যাবো আর ওরা তো আর কিতাব জানে না ওরা হলো ধরে রাখছে যে ওনারা আমাদেরকে কিতাবে নিয়ে যাবে আমরা আসি জান্নাতে যাওয়ার পথে আসি আমরা কিছুদিন জাহান নামে থাকলেও আমরা এক সময় জান্নাতে চলে যাব আল্লাহ বলতেছেন এই আশা তারা যে দিয়েছে এই আশাটা আল্লাহ তার কিতাবের মাঝে দেন নাই মিথ্যা আশা এরা যে আশাটা তাদেরকে দিয়েছে সেই আশাটা কি মিথ্যা আশা আমি আপনাকে আশা দিলাম এটা তো পূরণ হবে না আল্লাহ তার কিতাবের মাঝে এ আশা দিয়েছেন কিনা আল্লাহ তো তার কিতাবে এই আশা দেন নাই দিয়েছেন আল্লাহ তার কিতাবের মাঝে আশা দেন নাই কিন্তু আরা আশা দিছে তো আল্লাহ বলতেছেন ওদের শক্ত বিচার হবে কারণ তারা সহস্তে আল্লাহর কিতাবকে লিখেছে এটা এক নম্বর অপরাধ আর তাদের আরেকটা অপরাধ যেটা জঘন্য অপরাধ যে তারা আল্লাহর কিতাবকে বিক্রি করে কামাই করেছে এক নম্বর হলো পরিবর্তন করছে আর দুই নম্বর এই পরিবর্তন করে এক সিবুন তার কামাই রোজগার করছে টাকার বিনিময়ে আল্লাহর কিতাবকে পরিবর্তন করছে টাকার জন্য আল্লাহর কিতাবের কথা বলে নাই এ ছিল তাদের অপরাধ সোরে বাকারা পঁচাত্তর নম্বর আয়াত দেখেন আল্লাহ বলতেছেন আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম وقد كان فريق منهم يسمعون كلام الله وقد كان فريق منهم يسمعون كلام الله যে তাদের একদল লোক ইয়াসমাউনা কালাম আল্লাহ আল্লাহর কিতাবের কথা শুনে বুঝে আল্লাহর কিতাবের কথা শুনে তারপর কি বুঝে আকালুহু আকালুহু আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের কথাগুলোকে তারা শুনে মিম্বাদিমা আকালুহু তারপর তাকে বুঝে বুঝার পর আল্লাহর কিতাবকে বিকৃত করে এরকম না যে না বুঝা পরিবর্তন করে বুঝে এটি আল্লাহর কিতাবের কথা তারপর চিন্তা করে যে আল্লাহর কিতাবের এই সহি কথাটা যদি বলি তাহলে তো উমুকে মন খারাপ করবে এটাকে পরিবর্তন করে এমন ভাবে বলে যাতে সবাই খুশি থাকে এটাকে পরিবর্তন করে দেয় অহম ইয়ালামুন সে জানে বুঝে তারপর এ কাজগুলো সে করে এ ছিল তৌরাতের অনুসারীদের তৌরাতের সাথে আচরণ ইঞ্জিলের অনুসারীদের ইঞ্জিলের সাথে আচরণ জবুরের অনুসারীদের জবুরের সাথে আচরণ সুরায় ইদা তেরো নম্বর আয়াত শুনেন সুরায় ইদা কত নম্বর আয়াত তেরো নম্বর আয়াত শুনেন আল্লাহ বলতেছেন যে এই পূর্ববর্তী আহলে কিতাব তৌরাতের যারা অনুসারী ছিল ইনজিলের যারা অনুসারী ছিল জবুরের যারা অনুসারী ছিল লান না হুম আমি তাদের উপর আমার পক্ষ থেকে লানত বর্ষণ করেছি আমি তাদেরকে ধ্বংস করছি তাদের বিচার করছি তাদেরকে শাস্তি প্রয়োগ করেছি কেন কারণ তারা অঙ্গীকারকে ভঙ্গ করেছে তারা অঙ্গীকার ভঙ্গ করছে আল্লাহর কিতাব মানব এই যে অঙ্গীকার অঙ্গীকারকে তারা ভঙ্গ করেছে তাই আমি তাদেরকে শাস্তি দিছি আর তাদের অন্তরকে আমি শক্ত করে দিয়েছি তাদের অপরাধ কি ছিল কালিমা যে আল্লাহর কিতাবের অর্থকে তারা বিকৃত করত কালিমা আম আল্লাহর কিতাবের মাঝে সংযোজন বিয়োজন এই ছিল তাদের স্বভাব এই ছিল তাদের অভ্যাস তো কোরআন এ কথাটাও বলতেছে আমাদেরকে যে তৌরাত জবুর ইঞ্জিল আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত আসমানি কিতাব ছিল কিন্তু তৌরাত জবুর ইঞ্জিলের যারা অনুসারী তারা আল্লাহর এই আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করেছে দেখেন সুরায় আলী ইমরান আটাত্তর নাম্বার আয়া সুরা আলে ইমরান কত নাম্বার আয়া আটাত্তর দেখেন দেখবে তারা তাদের জবান দ্বারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে মুখে আল্লাহর জবানে যে বলতেছে সবাই মনে করতেছে কি আল্লাহর কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব এমন ভাবে বলতেছে লিতাহসাবুহু যেন তুমি তা মনে করো মিনাল কিতাব তুমি শুনলে মনে করবে যে আল্লাহর কিতাব আল্লাহ বলতেছেন অমা হু আমিন ইন্দিল্লা অথচ এগুলো আল্লাহর কিতাব না তারা বলে হু আমিন ইন্দিল্লা এগুলো আল্লাহর কিতাব আল্লাহ বলতেছেন ওয়ামা হু আমিন ইন্দিল্লা অথচ এগুলো আল্লাহর কিতাব না তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলতেছে ইয়ালামুন জেনে বুঝে যে তারা তৌরাত শুনিয়ে তোমাকে বলতেছে এটা আল্লাহর কিতাব তোমার কাছে তৌরাত নিয়ে এসেছে যে এটা তৌরাত এটা আল্লাহর কিতাব তোমার কাছে ইনজিল শরীফ নিয়ে এসেছে তোমাকে বলতেছে এটা ইনজিল এটা আল্লাহর কিতাব আল্লাহ বলতেছেন তুমি যেন মনে করো যে এটা কার কিতাব আল্লাহর কিতাব অথচ এটা আল্লাহর কিতাব না এটাকে তারা পরিবর্তন করেছে তারা বলতেছে এটা আল্লাহর কথা এটা আল্লাহর কথা না এই তৌরাত জবুর ইঞ্জিলের ব্যাপারে কোরআন আমাদেরকে যে আকিদা কোরআন আমাদেরকে যে বিশ্বাস পোষণের দিকে ডাকছে যে তৌরাত আছে আল্লাহর কিতাব তৌরাত তবে আছে বিকৃত অবস্থায় আছে তৌরাত আল্লাহর নাজিল করা কিতাব না কিন্তু এটার মাঝে পরিবর্তন সংযোজন বিয়োজনের মাধ্যমে এটার বর্তমান অবস্থা কি বিকৃত তৌরাতের বর্তমান অবস্থা কি বিকৃত ইঞ্জিলের বর্তমান অবস্থা কি বিকৃত জবুরের বর্তমান অবস্থা বিকৃত বর্তমান তৌরা বর্তমান ইঞ্জিল বর্তমান জবুরের মাঝেও আল্লাহর বাণী শরীয়তের অনেক বিধান আছে নাই তা না সব বিকৃত এ কথা বলা যাবে না কিন্তু এর মাঝে প্রচুর পরিমাণ বিকৃতি সংযোজন বিয়োজন এখন তারা তাদের পক্ষ থেকে নিজেদের ধ্যান নিজেদের চিন্তা এটাকেও আল্লাহর কিতাবের মাঝে ঢুকিয়ে দিয়েছে এখন বর্তমানে এই কিতাবগুলোর কোন কথাটা যে ওহি আর কোন কথাটা যে তাদের পক্ষ থেকে সংযোজন বা বিয়োজন এটা নির্ধারণের তো কোনো উপায় নেই আল্লাহ যখন কোরআনকে নাজিল করছেন তখনকার অবস্থা এরকম ছিল যে তৌরাতকে তো তারা কয়েক দফা পরিবর্তন করে ইনজিলকে পরিবর্তন করে এটাকে নিজেদের মতো করে তারা বানিয়ে নিয়েছে এখন তৌরাত এবং ইনজিল এটার কোন কথাটা আল্লাহর কথা আর কোন কথাটা তাদের কথা সেই সময়ের তৌরাত এবং ইঞ্জিলের যারা অনুসারী এটাকে ভাগ করার মতো কোনো ক্যাপাসিটি তাদের কাছে ছিল আল্লাহ নাজিল করলেন কোরআন ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ কোরআনকে নাজিল করলেন আর আল্লাহ বলতেছেন না ইলাইকাল কিতাবা বিল হাক্তি ইতিহাস আলোচনা করছেন আগে সুরে মা ইদায় লম্বা ইতিহাস পুরা সুরে মা ইদার তাফসির যদি কখনো আপনারা একসাথে শোনার মতো সময় পান তাহলে একদম পুরো পুরো বিষয়টাই বুঝে আসবে সুরে মা তাফসির পড়ার পর কারো মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকবে না এত সুন্দর আলোচনা একদম ভাগ ভাগ আলোচনা আল্লাহ করেছে যে আমি কিতাব দিয়েছিলাম তৌরাত এটাকে তারা পরিবর্তন করে ছাড়লো আমি কিতাব দিয়েছিলাম ইঞ্জিল তারা ইঞ্জিলের মর্যাদাকে রক্ষা করে নাই তারপর আল্লাহ বলতেছেন আপনার কাছে আমি সত্য সহ কিতাব নাজিল করলাম আল্লাহ কাকে বলতেছেন আল্লাহ তার পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ বলতেছেন আমি আপনার প্রতি কিতাবকে নাজিল করলাম এই কিতাবটা কোন কিতাব কোরআন এই কিতাবটা কোন কিতাব আমি আপনার কাছে কোরআনকে নাজিল করলাম হ্যাঁ, কোরআন পূর্ব আল্লাহ যে কিতাবের মাধ্যমে মানুষদের কাছে তার বার্তা পাঠিয়েছেন এবং মানুষের হেদায়তের জন্য মানুষের কাছে আল্লাহর পয়গাম পৌঁছানোর মাধ্যম যে কিতাব তৌরাত জবুর এবং যুগে যুগে নবীদের কাছে আল্লাহ যে কিতাব নাজিলের মাধ্যমে তার পয়গাম পৌঁছিয়েছেন কোরআন একথার স্বীকৃতি দেয় কোরআন একথা কি কি করে সমর্থন করে বুঝতে হবে আর কোরআন হলো তার পূর্ববর্তী সমস্ত কিতাবের পর্যবেক্ষক কোরআন হলো তার পূর্ববর্তী সমস্ত কিতাবের নিয়ন্ত্রক মহাইমিন কোরআন হলো তার পূর্ববর্তী সমস্ত কিতাবের সংরক্ষক সুবাহান আল্লাহ বলতেছে যে পূর্ব কিতাব তো বিকৃত বুঝার সুযোগ নাই কোন কথাটা আল্লাহর কথা বুঝার সুযোগ আছে বলেন ওরা তো পরিবর্তন করছে দাদা তার প্রয়োজনে পরিবর্তন করছে তারপর আইসে চাষার কাছে চাষা পরিবর্তন করছে আইসে ভাতিজার কাছে কারণ ভাতিজা আসল যে কি এটা তো জানি না এইভাবে যুগে যুগে পরিবর্তন হতে হতে এই প্রজন্মের কাছে এখন তৌরাত এটার যে মূল অবস্থাটা কি ছিল তা বুঝার কোনো উপায় নেই কারণ যেই ক্ষমতাসীন হয়েছে সে দেখছে যে আগের আইন তো আমার জন্য বলবত না আল্লাহর আইনকে যখন আল্লাহর আইন তো সবার জন্য সমান ছিল আল্লাহর আইনটা পৃথিবীর সর্বযুগের সকল মানুষের জন্য কি সমান আল্লাহর হুকুম ইমাম সাহেবের জন্য একটা মুসল্লিদের জন্য আরেকটা ইমাম সাহেবের জন্য পাঁচক্ত নামাজ ফরজ যারা মুসল্লি তাদের জন্য চাই রক্ত ফরজ ইমাম সাহেবের জন্য জুব্বা পরা ফরজ যারা মুসল্লি তারা যে কোনো ধরনের পোশাক পরতে পারবে আল্লাহর আইন কি এরকম আল্লাহর আইন সবার জন্য এক না ফরজ সবার জন্য ফরজ মুস্তাহাব সবার জন্য মুস্তাহাব সুন্নত সবার জন্য সুন্নত হারাম সবার জন্য হারাম আল্লাহর আইনকে যখন পরিবর্তন করেছে মানুষ যখন আইন তৈরি করে সে তো নিজের জন্য আইন তৈরি করে মানুষ যখন আইন তৈরি করে সে কার জন্য আইন তৈরি করে নিজের জন্য প্রভাবশালীরা কোনভাবে আমার সুবিধা হবে আমি কোনভাবে থাকতে পারব এখন সমাজ তো পরিবর্তন হয় এখন আজকে আমি আমার সুবিধার জন্য যে আইন তৈরি করেছি কালকে আমার ছেলের জন্য আমার তৈরি করা আইন এটা বিপজ্জনক সে আইন দ্বারা থাকতে পারতেছে তখন সে চিন্তা করে আমি এটাকে পরিবর্তন করে আমার মতো করে করি যেন আমি থাকতে পারি মানুষের কাছে যখন আইন থাকে তখন সে জায়গায় জুলুম হয় সেখানে নির্যাতন হয় সেখানে কিছুদিন পরে পর আইন পরিবর্তন হয় আর মজলুমরা জালেমের সাথে লড়াই করে ক্ষমতার লড়াই হয় প্রভাব প্রতিপত্তির লড়াই হয় আইন রচনার লড়াই হয় আইন পরিবর্তনের লড়াই হয় যখন মানুষের হাতে কি থাকে আইন রচনার জিম্মাদারি থাকে আল্লাহ কিতাব দিলেন কোরআন পূর্ববর্তী সমস্ত কিতাবের সংরক্ষক সুহান আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেলেন যে পূর্ব কিতাবের কোন তথ্য বিধান যদি কোরআনের সাক্ষ্যে প্রমাণিত হয় তৌরাত জবুর ইঞ্জিলের কোন তথ্য কোন কথা কোন বিধান এটা যদি কোরআনের সাক্ষী সত্য প্রমাণিত হয় আমরা এটাকে সত্য বিশ্বাস করি আমাদের কোরআনের সাথে মিলছে না কোরআন জানলার কিতাব এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটার মাঝে কোনো বিকৃতি নাই এটার মাঝে কোনো পরিবর্তন হয় নাই হইছে হয় নাই আমরা এটার উপর সামনে আলোচনা করবো এর মাঝে যে কোনো পরিবর্তন হয় তাই কোরআনের সাথে যখন তৌরাত মিলবে তৌরাতের সেই অংশ সত্য ঠিক আছে এটা আর কোরআনের সাক্ষী যদি তৌরাত ইঞ্জিল জবুরের কোনো কথা মিথ্যা প্রমাণিত হয় কোরআনের কথা একরকম তৌরাতের কথা আরেক রকম আমরা কোনটাকে সত্য মনে করি কোরআনেরটাকে সত্য মনে করি আর ওইটাকে মনে করি এটা এটা মিথ্যা এটা মিথ্যা এটা আল্লাহর নাজিল করা তৌরাতের অংশ না এটা কোনো যুগে কেউ পরিবর্তন করে তৌরাতের মাঝে এটাকে সংযোজন করেছে ঠিক আছে না আচ্ছা যে বিষয়ে কোরআন নীরব আমরাও নীরব যে বিষয়ে কোরআন নীরব আমরাও নীরব সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে কোরআন যেহেতু কিছু বলে নাই এই ঘটনা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে আল্লাহ বলতেছেন যে কোরআন তোমাদের কাছে আমি নাজিল করলাম ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ এই কোরআন শিক্ষার সাথে তাদের যে অংশটা মিলবে এটা তো ঠিক আছে আর তাদের যে অংশটা কোরআনের বাইরে এটাই মন গড়া এর অনুসরণ করা যাবে না তোমার কাছে তো কোরআনের সত্য পৌঁছে গেছে সুতরাং তাদের খেয়াল খুশির কোন অনুসরণ তুমি করবে না করা যাবে না আমান্তু বিমা আনজালাল্লাহু মিন কিতাব রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই মূলনীতি শিক্ষা দিয়েছেন যে তোমরা বলো এখন আমরা যারা সাধারণ মানুষ আমরা তো বুঝবো না যে কোরআনের সাথে কোনটা মিলল কোনটা মিলল না আমরা যে কথা বলবো আল্লাহ যা ওহি করেছেন আমরা তো এটাকে বিশ্বাস করি আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমরা তা বিশ্বাস করি কিন্তু আল্লাহর কিতাবের মাঝে যে পরিবর্তন যে সংযোজন বিয়োজন হয়েছে যুগে যুগে আমরা তার সাথে একমত এখন সহজ সরল কথা কোরআন আল্লাহর কিতাব আল্লাহ নিজেই এই কোরআনের হেফাজতের জিম্মাদার এই কোরআনটাই পৃথিবীবাসীর মুক্তির দিশারী কেমত পর্যন্ত এই কোরআন এটাই সত্যতার প্রতীক আল্লাহর কালাম আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন এই কিতাবের আমি হেফাজতকারী কোন মিথ্যা কোন বাতিল এই কিতাবকে স্পর্শ করতে পারবে না আজ পর্যন্ত পারে নাই সামনেও পারে আমরা আগামী সপ্তাহে কোরআনের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকেই বিষয়গুলো বোঝা অনুধাবন করা সেই অনুযায়ী নিজ আকিদা এবং ইমানকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করুক ও আখির আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম